টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো বারো মাস টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো বারো মাস টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো বারো মাস মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো বারো মাস টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো বারো মাস মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনা যাত্রাখানায় মেয়ের নাচন দেখতো গিয়ে রাতে সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে যাত্রাখানায় মেয়ের নাচন দেখতো গিয়ে রাতে সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে যাত্রাখানায় মেয়ের নাচন দেখতো গিয়ে রাতে সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে এসব দেখে যায় যে মরে হয়ে যায় আমি হতাশ এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো বারো মাস টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো বারো মাস মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ লেখাপড়া করত ছেলে মনোযোগী হয়ে বুঝতো না রে ভালোবাসা চিনত না রে মেয়ে লেখাপড়া করত ছেলে মনোযোগী হয়ে বুঝতো না রে ভালোবাসা চিনত না রে মেয়ে লেখাপড়া করত ছেলে মনোযোগী হয়ে বুঝতো না রে ভালোবাসা চিনত না রে মেয়ে এখন ছেলে পড়ছে প্রেমে দেখাকারী নারী নাচ এখন ছেলে পড়ছে প্রেমে দেখাকারী নারী নাচ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ টিভি সিডি দেখাই ইমান নষ্ট করলো বারো মাস টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো বারো মাস মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ লাভের চেয়ে ক্ষতিটা তার শতগুণে বেশি ছোট্ট ছেলে বলে ফোনে তোমায় ভালোবাসি লাভের চেয়ে ক্ষতিটা তার শত গুণে বেশি ছোট্ট ছেলে বলে ফুলে তোমায় ভালোবাসি লাভের চেয়ে ক্ষতিটা তার শত গুণে বেশি ছোট্ট ছেলে বলে ফুলে তোমায় ভালোবাসি সারা রাত্র মোবাইল কানে একটা দম ফালায় না শ্বাস সারা রাত্র মোবাইল কানে একটা দম ফালাই না শ্বাস মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো বারো মাস টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো বারো মাস মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আর বর সর্বনা সাধে মাদিনা সুস্থ সংস্কৃতির অঙ্গীকার সুস্থ সংস্কৃতির অঙ্গীকার